একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো আমার মতো এক ভাগা আমার মতো এক ভাগা নেই বুঝি আর কোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো আমার মতো এক ভাগা নেই বুঝি আর কোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো ছোট্ট কাল যখন আমার বয়স ছিল পাঁচ বাবা মা হারা হব কে জানি তো আজ হো ছোট্ট কাল যখন আমার বয়স ছিল পাঁচ বাবা মা হারা হব কে জানি তো ছোট্ট কালে যখন আমার বয়স ছিল পাঁচ বাবা মা হারা হব কে জানি তো আপন বলতে এই দুনিয়া বুঝি একজন একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো আমার মতো এক ভাগা নেই বুঝি আর কোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো শোক সাগরে ভাসিয়ে দে আমার দুঃখের ভেলা কবে জানি বন্ধু হবে না ভবের মেলা হো শোক সাগরে ভাসিয়ে দে আমার দুঃখের ভেলা কবে জানি বন্ধু হবে না ভবের মেলা শোক সাগরে ভাসিয়ে দে আমার দুঃখের ভেলা কবে জানি বন্ধ হবে না ভবের মেলা ভীষণ কষ্টে আসবে সেদিন হো ভীষণ কষ্টে আসবে সেদিন নিঠুর সে মরণ একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো আমার মতো এক ভাগা নেই বুঝি আর কোনো গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো আমার মতো এক ভাগা নেই বুঝি আর কোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো আমার মতো এক ভাগা নেই বুঝি আর কোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো